দেখো দেখো কে এলো ভোরের বেলায় দেখো দেখো কে এলো ভোরের বেলায় নুরের ঝরনা ঝরে যাই রে কাবাই ঝরনা ঝরে যাই নুরের ঝরনা ঝরে যাই রে কাবাই ঝরনা ঝরে যাই মক্কার জ্যোতি মদিনা মদিনাবতে আমিনা দোলাল মক্কার জ্যোতি মদিনবতী আমিনা দোলাল নুরের ঝরনা ঝরে যায় রে কাবায় ঝরনা ঝরে যায় নুরের ঝরনা ঝরে যায় রে কাবায় ঝরনা ঝরে যায় ঝরে না ঝরে যায় এ ধরায় এলো নূরের পুতোর নাম যে মোহাম্মদ রাসূল পুতুর এ ধরাই লোরের পুতুল নাম যে মোহাম্মদ রসুল ঝিকমিক করছে শিশু নবী কুচি মুখানায় ঝিকমিক করছে শিশু নবী কচি মুখানায় সেই মুখেতে পড়ছে নবী সেই মুখেতে পড়ছে নবী তো ঘেদ কনে মায় নুরের ঝরনা ঝরে যায় রে কাবায় ঝরনা ঝরে যায় নুরের ঝরনা ঝরে যায় রে কাবায় ঝরনা ঝরে যায় মক্কার জ্যোতি মদিনাবতে আমিনা দুলাল মক্কার জ্যোতি যদি মদিনাবতে আমিনা দোলায় নুরের ঝরনা ঝরে যায় রে কাবায় ঝরনা ঝরে যায় নুরের ঝরনা ঝরে যায় রে কাবাই ঝরনা ঝরে যায় জন্নাতি সাজেতে সাজিয়ে বন্ধু কে পাঠিয়ে জান্নাতি সাজেতে সাজিয়ে বন্ধু বন্ধুকে পাঠিয়ে কচি মুখে আদু আদু বলে এতিম নবী সোনারে ঠোঁটে কচি মুখে আদু আদু বলে এতিম নবী সোনারে ঠোঁটে ফারিস্তারা নবীজিকে সালাম দিয়ে যায় নূরের ঝরনা ঝরে যায় রে কাবায় ঝরনা ঝরে যায় নূরের ঝরনা ঝরে যায় রে কাবায় ঝরনা ঝরে যায় দেখো দেখো কে এলো ভোরের বেলায় দেখো দেখো কে এলো ভোরের বেলায় নুরের ঝরনা ঝরে যায় রে খাবাই ঝরনা ঝরে যায় নুরের ঝরনা ঝরে যায় রে খাবাই ঝরনা ঝরে যায় ঝরে না ঝরে যায় এলো এলো নবী মোর মখন গরে বারো রবি উলাও মানে। এলো এলো নবী মোর মখন গরে বারো রবি উলাও মানে। اسمن دونوں دلہن نو ان دلہ اسمن سیکھائے دونوں دلین نو ان দেখি কি আই তাড়াতাড়ি দেখি কি আই তাড়াতাড়ি মরুর সাঘরায় নুরের ঝরনা ঝরে যায় রে কাবাই ঝরনা ঝরে যায় নুরের ঝরনা ঝরে যায় রে কাবাই ঝরনা ঝরে যায় মক্কার জ্যোতি মদিনা মদিনাবতে আমিনা দুলাল মক্কার জ্যোতি মদিনা মদিনাবতে আমিনা দুলাল নুরের ঝরনা ঝোরে যায় রে কাবাই ঝরনা ঝোরে যায় নুরের ঝরনা ঝোরে যায় রে কাবাই ঝরনা ঝোরে যায় ঝর না ঝোরে যায় নবী মোর পারে রে তোরে নবী মোর মাতের কন্দরি নবী মোর পারে রে তোরে নবী মোর মাতের কন্ডরে শোনো রে অবুঝ মন ওরে আবুদুর রহমান শোনো রে অবুঝ মন ওরে আবুদুর রহমান সবাই মিলে নবী নামে গাইব গুণগান রে ঝরনা ঝরে যায় রে খাবাই ঝরনা ঝরে যায় রে ঝরনা ঝরে যায় রে খাবাই ঝরনা ঝরে যায় মক্কার জন্তি মদিনাবতি আমিনা দুলাল মক্কার জন্তি মদিনাবতি আমিনা দুলাল নুরের ঝরনা ঝরে যায় রে খাবাই ঝরনা ঝরে যায় নুরের ঝরনা ঝরে যায় রে খাবাই ঝরনা ঝরে যায় ঝরে না ঝরে যায়